করি বলি আলহামদুলিল্লাহ কে জানে আগামী বছরে এই জুমার দিনে আবার আমরা সকলেই এখানে বসতে পারবো কি না এর মধ্যে নিঃসন্দেহে কেউ না কেউ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবেন ধরে নিতে হবে এটি হয়তোবা আমাদের জীবনের এইখানে বসে সর্বশেষ জুমাও তো আমাদের কারো ভাগ্যে হয়েও তো যেতে পারে আল্লাপাক আমাদের সবাইকে এমনিভাবে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করুন যাবতীয় দরুদ সারা তার শেষ নবীর উপরে যিনি আমাদেরকে ইমানি মোহাব্বত সৃষ্টির এই সুন্দর প্ল্যাটফর্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সে শেষ নবী মহানবী মহা বিপ্লবের মহানায়ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জন্য যাবতীয় দরুদ সালাদ আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ওহির বিধান প্রচারক হিসাবে নয় ওহির বিধানকে বাস্তবায়নকারী হিসাবে আর এই বাস্তবায়ন ছিল তার নিজের জীবনে প্রথমে যদি তার জীবনটা ওহির আলোকে গড়ে না উঠত তাহলে দুনিয়ার মানুষ তাকে অনুসরণ করত না মা আয়সা তো সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার কাছে জনৈক সাহাবি জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল তিনি বলছেন তুমি কি কোরআন পড়ে দেখো নি কোরআন কি আল্লাহ নিজেই সাক্ষ্য দেয়নি আলা নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে দৃঢ় আছো এই কথাটুকু বলার জন্য আল্লাহ কিভাবে বাক্য ব্যবহার করেছেন নুন বল কালামে ওমায়স্তরুন আমি কসম খাচ্ছি শপথ করছি কলমের এবং কলম যা লেখে তার কলম তো একটা জিনিস আর লেখনে তো হাজার হাজার শব্দ এবং বর্ণ তাই না কি জেলখানে আপনারা আমাকে রাখলেন সাড়ে তিন বছর তার মধ্যে আড়াই বছর তো বগুড়া জেলখানাতেই সময় কাটানোর জন্য বলুন আর যেটাই বলুন প্রায় পনেরো পাঁচ হাজার পৃষ্ঠা পাঁচ হাজার পৃষ্ঠার মতো কাছাকাছি লিখলাম অথচ কলম তো একটা তাই না নুন কলমে কসম হচ্ছে কলমের অমায়াস্তুনা যা কলমে লেখে বিগত জীবনে ছাত্র জীবন থেকে শিক্ষকতা জীবন পর্যন্ত সাংগঠনিক জীবন পর্যন্ত যত লেখা অন্তত একটা কলমে আমার দ্বারা লেখা হয়েছে এই কত লাখ পৃষ্ঠ হবে আল্লাহ জানে এই সবগুলো আদম থেকে শুরু করে এই পর্যন্ত যদি ধরেন আপনার আগামী দিনে যদি ধরেন এই সমস্ত লেখনীর কসম কি আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি মহান চরিত্রে বিভূষিত হয়ে আছো কি সাংঘাতিক কথা এত দারুণ কোন কসম হতে পারে নাকি দুনিয়ার মানুষ রসুলের প্রশংসা যত লেখনী ব্যয় করেছে সমস্ত লেখনীকে আল্লাহ একত্রিত করে শপথ গ্রহণ করছেন একটা মশলা মনে রাখবেন সবসময় স্রষ্টা সবসময় সৃষ্টির কসম খেতে পারে আর সৃষ্টি সবসময় স্রষ্টার কসম খাবে স্রষ্টা কখনো নিজের কসম খায় না স্রষ্টার উপরে কিছু আছে নাই তো উনি কার কসম খাবেন হতভাগা বেদাতেরা এই আপনি একটু কান পাতলে আজকে ফজরও শুনতে পেতেন আজানের আগে বলে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলে সালাম দিয়ে দিল সালাম শেষ করে দিয়ে আল্লাহকে সালাম দিচ্ছে আল্লাহ নিজেই সালাম তাকে কে সালাম দিবে মিসকা সরি পড়ুন নশো ন নম্বর হাদিস মুস্তফা যেটা দরুদ ইব্রাহিম আমরা বলি দরুদ ইবনি মাসুদ অর্থাৎ আত্মাতে যেটা আমরা পড়ি এই হাদিসটা যেখানে বর্ণিত হয়েছে সেখানেই বলা হয়েছে লা আল্লাহ তোমরা আল্লাহকে সালাম দিও না এরা মিসকাটুকু পড়ে না সব বড় মলানা হয়ে গেছে কি করবো বলেন তো মহা সমস্যা পড়ে গেছে এরা এখন আল্লাহকেও সালাম দেওয়া শুরু করছে আল্লাহ নিজেই সারা পৃথিবীতে সালাম বিতরণ করছে শান্তি বিতরণ করছে আর এখন আল্লাহকে সালাম দিয়ে বসে আছে আল্লাহ বলছেন দুনিয়ার লোক তোমাকে পাগল যতই বলুক আল্লাহর অনুগ্রহে তুমি পাগল নও অবশ্যই অবশ্যই তুমি সর্বোত্তম চরিত্রের উপরে টিকে আছো ফাঁসা তুমি দেখবে এবং তোমার শত্রুরাও দেখবে কে ফেতনাগ্রস্ত কে পাগল কার ঘাড়ে ভূত লেগেছে তারা সত্তার টের পাবে তোমার পালন কর্তাই সর্বোত্তম ভাবে জানেন কে পথভ্রষ্ট হয়েছে আলম বিল এবং তিনি হলেন হেদায়ত প্রাপ্তদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত ফেলাতল মুকাজদিবিন খবরদার তুমি কখনই মিথ্যাবাদীদের আনুগত্য করবে না কারণ তোমরা যদি তুমি যদি একটু ঢিল দাও তাহলে ওরা আরো বেশি ঢিল দেবে ওরা চাচ্ছে তুমি আন্দোলন থেকে পিছিয়ে যাও ইমানের দাওয়াত থেকে পিছিয়ে যাও হেনুন ওরা তো ওটাই চাইবে ওরাও তোমার বিরুদ্ধে অপবাদ কমিয়ে দেবে তুমি যতই ইমানের দাওয়াত থেকে দূরে চলে যাবে ঢিল দেবে ততই ওরাও তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার বিষয়টাকে ঢিল দেবে এই কতগুলো আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় শিক্ষণীয় আছে প্রথম কথা হলো এই ইসলামী আন্দোলনের যারা দায়ী হবেন তাদেরকে সর্বাগ্রে চরিত্রবান হতে হবে বক্তা হওয়ার সহজ চরিত্রবান হওয়াটা কঠিন তাই না কেন তুমি সে কথা বলো যা তুমি করো না সবচেয়ে আল্লাহর সবচেয়ে বড় ক্রোধ সঞ্চারকারী বিষয় হচ্ছে তুমি যা করো না তাই তুমি বলো আর এই জন্য আল্লাহ রসুলকে আল্লাপাক কসম খেয়ে বলছেন মানুষ যাই বলুক তুমি সর্বোত্তম চরিত্রের উপরে টিকে আছো দুর্ভাগ্য পাশ্চাত্য জ্ঞানী মনীষীদের তাদের লেখা তফসির তাদের লেখা বই পুস্তক পড়লে আপনার ঘৃণা হবে সৌভাগ্য যে আপনারা অনেকে ইংরেজি পড়তে পারেন না এদিকে যদি বেঁচে গেছেন ইংরেজি শিখে আমরা বিবাদে পড়ে গেছি এমন এমন ভাষা তারা প্রয়োগ করেছে যেগুলো বরদাস্ত করা যায় না এমনকি মুসলিম নামধারী মিশরীয় অত্যন্ত নাম করে একজন পণ্ডিত ব্যক্তি যার লেখনী আমরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে থাকি এমন নোংরা ভাষায় আল্লাহ নবীকে হামলা করেছে কোন ঔপন্যাসিক পর্যন্ত কল্পনায় অত নোংরা কথা লিখতে পারে না এখনো চলছে সে খেলা আর এই লোকটির সাহিত্য মিশর গভর্নমেন্ট সর্বোচ্চ সাহিত্য হিসেবে খেতাব দিয়েছে তাকে পুরস্কার দিয়েছে কারণ মিশর যাদের দ্বারা প্রভাবিত তাদের পক্ষে লেখনী হয়েছে রসুলকে গালি দিতে পারে তাই সবচেয়ে বড় ক্রেডিট তসলিমা নাসরিনকে কিছু লোকের কাছে বড় ক্রেডিট পায় নাই যদি দিনদার পরস্কার মানুষরা তার বিরুদ্ধে যদি উত্তাল তরঙ্গের মতো ঢাকা ঝাঁপিয়ে না পড়তো সম্মিলিত সংগ্রাম পরিষদের আহ্বানে যদি বিশ লক্ষাধিক মানুষ মানে অভিনেতা মিছিল না করতো মিটিং না করতো তাহলে তৎকালীন সরকারও তাকে এদেশে অত্যন্ত সসম্মানে নিয়ে আসতো আমার পার্শ্ববর্তী সরকার কলকাতা সল্ট লেকে তার জন্য বাড়িঘর করে দিয়েছে ডেনমার্ক সরকার তাকে সেদেশে নাগরিকত্ব দিয়ে দিয়েছে সারা বিশ্ব তাকে সম্মান করছে আমাদের সরকারও তাকে সম্মান করতে যাচ্ছিল কিন্তু আপনাদের মতো কিছু টুপি দাঁড়িয়ে ভয় পারল না আমার রসুলকে গালি দিচ্ছে এরপরও সেটা বরদাস্ত করা হচ্ছে যে দেশে মানুষ যশনে জুলুস করে তারাই সেটা মেনে নিচ্ছে সারা পৃথিবীতে এই খেলাই চলছে এমনকি রসুলের নামে ব্যঙ্গচিত্র পর্যন্ত করা হচ্ছে আমাদের মুসলিম গভর্নমেন্টগুলো চুপচাপ বসে আছে ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে যে যা খুশি করতে পারে আল্লাহ বহু আগেই বলে বলে দিয়েছেন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মুসলমান নামধারীরাও রসুলের আদর্শ তো মানছেনই না বরং রসুলকে ব্যক্তিচরিত্র নিয়েও তার হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন অনেকগুলো কথা সেখানে আছে আমাদের যেহেতু কোরআন সার্টিফিকেট দিয়ে দিয়েছে এখানে আমাদের যদি মুসলিম বলে দাবি করি আমাদের এই বিষয়ে সামান্যতম কোনো সন্দেহ যদি উকি ঝুঁকি মারে আপনার অন্তরের কোনায় ওটাকে ঝাঁটিয়ে ফেলে দেবেন আল্লাহ রসুলের চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য মুসলিম নামধারী একদল সাহিত্যিক এবং বক্তা তারা সবসময় প্রস্তুত হয়ে আছে এরপরে বলা হচ্ছে ফাসাতুব সুরুন সত্তর তুমি দেখবে তারাও দেখবে আইয়ে মাফতুন কারা ফেতনাগ্রস্ত কাদের ঘাড়ে ভূত লেগেছে দেখবে সত্তরে তোমার প্রভু জানেন তোমাদের মধ্যে কে সত্যিকারের পথভ্রষ্ট কে পথপ্রাপ্ত যারা আহলাদিস আন্দোলনের কর্মী এবং অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মী এই দুটি তাদেরকে খেয়াল রাখতে হবে ইসলামী আন্দোলনের কর্মী এবং আহলাদিস আন্দোলনের কর্মীর মধ্যে একটু পার্থক্য থাকবে তাদের কাছে সবই ঠিক এটাও ঠিক ওটাও ঠিক ফুরুয়াতে কোনো সমস্যা নাই ইত্যাদি অনেক কথা তারা বলবেন কিন্তু আমাদের এখানে একটু পার্থক্য আছে এই আমরা যেটাকে সহিদিসে পাই যদি সেটা সুন্নত হয় সাধারণ মুস্তা পর্যায়েরও একটা ছোট্টখাটো সুন্নত যদি হয় আমরা সেটাকে ভক্তি ভরে বুকে রাখার চেষ্টা করি আপনারা অপরাধ বলেন যাই বলুন নবীর সাহাবিদের জীবনে দিয়ে একবার তাকিয়ে দেখুন ষষ্ঠ হিজড়িতে হদাইবিয়ার সন্ধি হচ্ছে কুফারে কুরাইশের পক্ষ থেকে এসেছেন সোহেল প্রতিনিধি হিসাবে তার ভাতিজা মুগিরা বিন শোবা আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়েছেন সাহাবি হিসাবে আল্লাহ রসুল উজু করছেন কুলি ফেলছেন সাহাবিরা পানি মাটিতে পড়তে দিচ্ছে না সবাই নিয়ে নিচ্ছে এমনকি থুতু ফেলছেন সেটাও নিয়ে নিচ্ছে তার প্রতিটি নকল হারকতের দিকে প্রত্যেকটা সাহাবি খেয়াল করছেন এই বিষয়টি সোহেলের দৃষ্টিগোচর হল সোহেল সেখান থেকে ফিরে গিয়ে বলছে কোরেশ নেতাদের কাছে যে আমি বড় বড় রাজ দরবারে তোমাদের প্রতিনিধি হিসাবে গিয়েছি সেখানে তাদের রাজাদেরকে যেভাবে সম্মান করতে দেখেছি আর মোহাম্মদের কাছে তার সাথীরা যে সম্মান করেছে আসমান এবং জমিনের পার্থক্য তারা তাদের রাজাদের সম্মান করে ভয়ে আর এখানে কোনো ভয় নেই কিছুই নেই মহব্বতে ভক্তিতে ভালোবাসায় সাহবাই কাম রসুলকে যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন অকল্পনীয় আমার অনির্বচনীয় আমার মুখে ভাষাতে বলা সম্ভব নয় মনে রেখে দেবে হে কোরআশরা তোমরা যদি এখনো যদি মোহাম্মদের সঙ্গে শত্রুতা বজায় রাখো তোমরাই ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ বিজয়ী হবে অতএব আমার পরামর্শ অতি দ্রুত তার সঙ্গে সলেহ করো সন্ধি করো সোহেলের এই নির্দেশনা পাওয়ার পরেই তখন আবু সুফিয়ান দুর্বল হয়ে গেল ওরে বাপরে বাপ সাহাবাই কেরাম কাল্লা নবী কখনো বলতেন না তোমরা এটা করো সেইটা করো তারা নিজের মহব্বতে চলে আসতেন তাকে আপনি শুনলে খুশি হবেন একজন ইহুদি ছোট্ট বালক ছেলে সে আল্লাহর রসুলের উজুর পানি এগিয়ে দিত তার জুতাটা এগিয়ে দিত পায়ে পরিয়ে দিত একদিন আল্লাহ নবী শুনতে পেলেন ছেলেটি মারা যাচ্ছে তিনি দৌড়ে তার বাড়িতে চলে গেলেন ইহুদি বাপ ইহুদি মা আল্লাহ রসুল দিয়ে তাকিয়ে বলছেন কুল্লাহ হে বাচ্চা তুমি বলো লাহ ছেলেটি বাপের মুখের দিকে তাকাচ্ছে রসুল আবার বললেন ছেলেটি আবার বাপের মুখের দিকে তাকাচ্ছে বাপ বুঝতে পারলো যে ছেলে আমার অনুমতি চাচ্ছে এবার বাপ বলছেন আতে আবুল কাসেম হে বেটা তুমি আবুল কাসেমের আনুগত্য করো ছেলে সঙ্গে সঙ্গে বলে উঠলো আসাদুল্লাহ আসাদুল্লাহকে রসুল্লাহ সঙ্গে সঙ্গে বলে উঠলো আল্লাহ নবী খুশিতে বাগবাগ হয়ে বললেন আলহামদুলিল্লাহ বি যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে ব্যক্তি আমার ওসলে এই বাচ্চাটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন যদি সে কলমা না পড়ে মরে যেত নিশ্চিত জাহান্নামে হয়ে যেত অথচ এই রসুল তার নিজের চাচাকে কত চেষ্টা করেছেন চাচাজি সারা জীবন আপনি আমাকে সাহায্য করেছেন এখন একটু কলমাটা পড়ুন কলমা পড়ে মরলেই আমি আপনার জন্য আল্লাহ সাফাস করতে পারবো সুপারিশ করতে পারবো চাচাজি কিন্তু কলমা পড়লেন না চাষা সারা জীবন ভাতে যাওয়ার জন্য কি লড়াই করেছে আপনারা সবাই খবর রাখেন অথচ মৃত্যুর সময় তিনি কলমা না পড়ার কারণে তিনি জাহান্নামি হলেন একদিন সাহাব জিজ্ঞেস করছেন হেরসুল চাষা আবু তালের অবস্থা কি হবে জাহান্নামে আল্লাহ নবী বললেন শুধু আমারই কারণে তিনি জাহান্নামের সবচেয়ে হালকা আজাব প্রাপ্ত ব্যক্তি হবেন সেটা কেমন তার পায়ের গিট পর্যন্ত আগুনে ডুবানো হবে ওই আগুনের তাপে তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে সবচেয়ে হালকা আজাব যদি এইটা হয় তাহলে আমাদের কেমন হবে একবার চিন্তা করুন আল্লাহ রসুলকে মহব্বত করার জন্য আলাদা কোনো ট্রেনিং লাগে না সেরে হৃদয়ের মধ্যে মহব্বত যদি জেগে ওঠে তার মাধ্যমে সে কাজ করে একদিন মোজার গোত্রে একদল লোক এসেছে জীর্ণ শীর্ণ চেহারা কাপড় চোপড় ছিঁড়ে ছুটে আছে মাথার চুলগুলো উস্কো খুস্কো আল্লাহ নবী এই দৃশ্য দেখে ক্ষুধার্ত মানুষগুলোর শীর্ণ চেহারার দিকে দেখে অন্তরটা বিগলিত হয়ে গেল বাড়িতে চলে গেলেন ভিতরে উম্মাহাতুল মোমিনের কাছে কিছু খাদ্য পান কিনা নবীর সাংসারিক অবস্থা তো আপনারা সবাই জানেন তাই না কিছুই পেলেন না এই মেহমানদেরকে কিছু তিনি পরিবেশন করবেন কিছুই পেলেন না দুঃখিত মনে ফিরে এলেন সাহাবে একরামের কাছে এসে বলেন বেলাল আজান দাও তোমার সালাতে টাইম হয়ে গেছে আজান হয়ে গেল সাহাবে একরাম মসজিদে সালাত আদায় করতে এলেন এবার উনি দাঁড়িয়ে তাদেরকে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাকে খাদ্যে পানীয় বরকত দান করেন তিনি নেকির ওয়াজ করলেন সঙ্গে সঙ্গে একজন আনসার সাহাবি উঠে গিয়ে সর্বপ্রথম বাড়িতে গিয়ে এক থলে খেজুর নিয়ে আসলো আল্লাহ রসুল খুশি হয়ে বললেন মানসান্না সুন্নতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরুমান আমেলাহা যে ব্যক্তি সুন্নতে হাসানা একটা সুন্দর শুভ কাজের সূচনা করলো তার জন্য তার নিজস্ব নেকি তো আছেই তার দেখা দেখি যত লোক ওই আমল করবে সকলের আমল সকলের নেকি তার আমল নামে লেখা হবে এই হাদিস শোনার সঙ্গে সঙ্গে সাহাবেকেরাম যার যার মতো বাড়িতে চলে গেলেন কেউ খাবার নিয়ে আসলো কেউ কাপড় নিয়ে আসলো একবারে সেখানে কাপড়ের একবার বড় স্তূপ জমে গেল খাদ্যের স্তূপ জমে গেল দুঃখিত নবীর চেহারা আনন্দে আশ্চর্য হয়ে উঠল এই তো এই তো মহব্বত অথচ আল্লাহ বলছেন মদিনার আনসাররা নিজেদের স্বার্থের উপরে মহাযুদ্ধের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল যদিও তাদের নিজেদের মধ্যে ছিল চূড়ান্ত অভাব এবং অনটন দুঃখের দিনে অভাব অনটনে দান করা যে ফজিলত আছে কোরআন তার বাস্তব সাক্ষী এই উত্তম চরিত্র ছিল বলেই রসুলকে দেখেই মানুষ ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ নবীর কাছে বহু সাদাকা জমে গেছে বদ্যুৎ দুইজন লোক এসে বলছে এই রসুল এই মোহাম্মদ তোমার কাছে এত কিছু জমি আছে আমাদের তুমি দেখতে পাও না আমাদেরকে দুই কি বলে উট ভর্তি খাদ্য দাও সবাইকে এক উট ভর্তি খাদ্য দেওয়ার নিয়ম আল্লাহ নবীর আগে নিয়ম বলে দিয়েছেন উনি চাচ্ছে দুই উট ভর্তি খাদ্য দিতে হবে আল্লাহ নবী একটু চুপ করে আছেন কিছু বলছেন না ওই লোকটা খেপে গিয়ে আল্লাহ রসুলের গলায় তখন ছিল চাদর মাফলার বান্দা যেমন আমাদের থাকে দেখেন না এমন জোরে হ্যাসটা টান দিয়েছে আল্লাহ রসুলের গলা এখানে সিলে গেছে রক্ত বেরিয়ে গেছে ওমর ফারুক এই দৃশ্য দেখে এমন ধমক দিয়েছে এই বদমাস তুই চিনিস না উনি কে আল্লাহ নবী চুপকে দাঁড়িয়ে আছেন কিচ্ছু বলছেন না ওমরকে বলে ওমর সবাই এক উট ভর্তি খাওয়ার পেয়ে খাদ্যশস্য পেয়েছে <laughs> দুই উট ভর্তি খাদ্যশস্য দাও রসুল বললেন ওমর বলছেন যে অন্যায় করলো আপনাকে অপমান করলো অপদস্থ করলো আপনি তাকে দ্বিগুণ পুরস্কার দিবেন এটা হতে পারে না রসুল বললেন একটা উঠ হলো তার পাওনা আর একটা উঠ দিচ্ছি তোমাকে শেখানোর জন্য যে একটা বেয়াদব বদ্ধুকে আদব শেখানোর জন্য ধমক দেওয়া তার রাস্তা নয় রাস্তলে আদর করে বোঝানো যে তুমি রসুলের সঙ্গে বেআবি করো সেটা করা তোমার ঠিক হয় নাই তুমি কি এটা শেখাতে পারলে না ওমর বললে হে রসুল আমার অপরাধ হয়েছে আমি ক্ষমা করুন আমি বুঝতে পারিনি দেখেন কিভাবে ট্রেনিং হচ্ছে এই আখলাক যদি গড়ে না ওঠে আহলাদিস আন্দোলনের কর্মীদের মধ্যে কেউ আহলাদিস হবে না রফলেদানের আমিন করার জন্য সাময়িকভাবে আসবে আবার তারা চলে যাবে মনে রাখবেন রফলাদের না করলেও সালাত হয় হাত নিচে বানলেও সালাত হয় এটা সেরা সুন্নত এটা কোনো ফরজ ওয়াজেব বিষয় নয় রুকু না করলে সালাদ বাতিল সেদা না করলে সালাদ বাতিল কিন্তু রফলাদের না করলে সালাদ বাতিল হয় না এটা সুন্নত মাত্র আমাদের যত গোড়ামি হয়েছে রফলাদানের আমিন নিয়ে আসলে এটা ঠিক নয় আকিদারের পরিবর্তন হলে মূল যে আকিদা এটাই পরিষ্কার হয়ে যায় যে রসুলের প্রতিটি শূন্যতা আমি মানব অটোমেটিক্যালি তখন দেখবেন প্রত্যেকটা ভাই রফলিদান করার জন্য প্রস্তুত হয়ে যাবেন তাকে আর তোষামত করা লাগবে না কারণ রফল এদান আল্লাহ নবীর সুন্নত আমিন সশব্দ বলে আল্লাহ নবীর সুন্নত নবীর সুন্নত এমন না নবীর সাফাত কেমন করে আমি পাবো কি আশা করা যেতে পারে এজন্য কালকে এক ভাইকে বলছিলাম আপনি সালাত আদায় করেন সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু আপনি দৈনিক সকালে উঠে যখন নিজে ব্লেড দিয়ে দাড়ি চাচেন আল্লাহ নবী কেমন করে আপনার খুশি হয়ে বলবেন হে বান্দা হে আমার উম্মতে মোহাম্মদী তুমি খুবই ভালো মানুষ ছিলে বটে কিন্তু আমার সুন্নতকে প্রত্যেকদিন সকালে তুমি কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে নষ্ট করতে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না যদি বলেন আপনি কি বাঁচতে পারবেন না কোশ্চিন কালেও সম্ভব নয় অতএব সুন্নত বলে ঘৃণা করবেন ছোটখাটো বিষয় বলে এড়িয়ে যাবেন এটা হবে না আল্লাহর নবীর প্রতিটি কাজের মধ্যে বরকত আছে মেশাক করে আপনি সালাত আদায় করবেন আপনি বললেন মেশাক না করলে কি যায় আসে এত এখন বিজ্ঞান বলে দিচ্ছে মেশাক করে সালাত আদায়ের মধ্যে দাঁতের যে স্থায়িত্ব এবং সৌন্দর্য নিহিত রয়েছে পৃথিবীর কোনো কিছুতেই সেটা নাই এমনকি তারা কথাও বলছেন ব্রাশ পেস্ট নয় ওই জৈতুন ডালি হলো সর্বোত্তম মেসওয়াক একটা বই বের হয়েছে বাংলা অনুবাদ পড়ে দেখবেন সুন্নত নবী সায়েন্সকে আইনেমে বিজ্ঞানের আলোকে নবীর সুন্না সমূহ সেখানে একটা ঘটনা উল্লেখ আছে লন্ডনের বাংলাদেশে এক যুবক সেখানে পিএইচডি করতে গিয়েছেন ওনার প্রফেসর এহুদি রমজান মাসে উনি ছুটি চেয়েছেন যে স্যার আমাকে রমজান মাসটা ছুটি দেন আমি মুসলমান আমি শ্যাম পালন করব যেখানে মসজিদ আছে সেখানে তারাবি পড়বো তা আপনার এখানে থাকলে তারাই পড়া হবে না তো ইহুদি প্রফেসর বললেন ঠিক আছে বাবা এই নিকটেই একটা জায়গা আছে এখানে ওরা নিয়মিত তারাবি পড়া তুমি সেখানে পড়ো ও তো খুবই খুশি সেখানে গেলেন নিয়মিত তারা মুসল্লি আজান সালাদ সবই হচ্ছে এসা তারাবি সবই হচ্ছে এক মাস তারাই পড়ার পরে ঈদের দিন সকালে বলছে বাবা তুমি তো ঈদ আমাদের সঙ্গে তারাবি পড়লে তা তুমি কি জানো আমরা কিন্তু কেউ মুসলমান নই বলে আস্তাফর নওয়াজ এতদিন ধরে করলামটা কি বলে আমরা বাবা সবাই ইহুদি তা আপনারা যে সালাত আদায় করলেন তারাই পড়লেন তা কেমনটা হলো বলে জানো এটা আমরা কেন করি আমরা হলাম ইমিটেশনের লোক এখানে ওই আজকাল ধ্যান করা একটা কি বেরিয়েছিলেন মেডিটেশন এটা মেডিটেশন সেন্টার তো আমরা দেখেছি মেলা কিছু আমরা আবিষ্কার করেছি কোনোটাই রুগীদের কোনো উপকার হয় না এই তোমাদের এই সিয়াম পালন করলে আর তারাবি পড়লে আর সালাত আদায় করলে একটা রুগী এক মাসের মধ্যে সেরে যায় আর আমরা ওই মেডিটেশন করলে দুই চার পাঁচ মাসও কিছু হয় না তো সেই জন্য আমরা সালাত আদায় করি এই মেডিটেশনের স্বার্থে রুগীর চিকিৎসার স্বার্থে আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এগুলো করি না তোমার সালাদ কবুল হয়েছে ঠিকই আছে তা আমরা কিন্তু সালাত আদায় করি নাই তো দেখা যাচ্ছে যে সালাদ শ্যাম পর্যন্ত বাস্তব জীবনে মানব কল্যাণে দারুণ অবদান রাখে যে জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এটাকে গ্রহণ করছে আর আমরা মুসলমান সালাত আদায় করা যখন শুরু হয় আমাদের চাইতে এক্সপ্রেস সার্ভিস কেউ দিতে পারে না চার রেগা সালাদ আদা করতে চারটা মিনিট তো লাগবে ও তাও লাগে না কাটাকাট কাটাকাট কাটাকাট গেল আর উঠলো গেল উঠলো বাস একটা প্লে হয়ে গেল তো এতে কি মেডিটেশন হবে এই জন্যে তাদিলে আরকান মুসলমান আহলাদিসের কাছে আর আরকান ফরজ হানাফি ভাইদের কাছে তাদিলে আরকান ফরজ নয় দূর অতীতের কথা স্মরণে আসে উনিশশো সালে যখন ছাত্র ছিলাম বাষট্টির পরে তেষট্টিতে আমরা আলেম ক্লাসে ঢুকলাম তৎকালীন সময় চার বছর দাখিল হইতো হানাফি উস্তাদের কাছে পড়ছি উসুলি ফেকা নুরুল আনোয়ার প্রথমেই বলা হয়েছে আল খাস বায়ান লেকুন হে বাইনান খাস কখনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না কারণ সে নিজেই ব্যাখ্যা দলিল ওর কাউ যদু রুকু করো শ্রদ্ধা করো মাথা ঝুকাও মাথা ঠেকাও ব্যাস এটি হলো ফরজ হাদিসে বলা হচ্ছে কুম্ফা সল্লে ফাইন্না কালাম তো সল্লে ওঠো দাঁড়াও সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো নাই মোত্তবাকালে বুখারি মুসলিম হাদিস ইমাম শাহি রহমতুল্লাহ আলহি এবং অন্যান্য আইমাই মুস্তাহিদিন তারা বলেছেন এই হাদিসের আলোকে তা দিলে আর কান ফরজ কারণ আল্লাহ রসুল একদিন একজন ভাইকে তিন তিনবার সালাত আদায় করিয়েছিলেন শেষে তিনি বলছেন হে রসুল আমি তো ঠিক ঠিক মতন আদায় করছি আমার ভুলটা কোথায় আমি বুঝতে পারছি না আপনি আমাকে দয়া করে শিখিয়ে দেন আল্লাহ নবী তাকে শিখেলেন তুমি ধীরে ধীরে রুকু করো ধীরে সুস্থে চেষ্টা করো অনেকক্ষণ সেখানে থাকো ধীরে সুস্থে আল্লাহকে স্মরণ করো তাহলেই তোমার সালাত কবুল হবে এটাই হলো তাদিল আকর ফরজিয়াতের বড় দলিল আমি সেখানে উসুল লিখলাম আইন সূত্র বলে দিলাম যেহেতু কোরআন বলেছে ওর কাউ রুকু করো বাস মাথা ঝুঁকেলেই রুকু হয়ে গেল অনেকক্ষণ যে থাকতে হবে এটা কোন কোরআনে নাই এটা ধীরে সুস্থ করা বিষয়টি যেহেতু কোরআনে নাই অত ধীরে সুস্থ থাকার বিষয়টি কোনো জরুরি বিষয় নয় যদি কেউ ধীরে সুস্থ থাকার কথাটি বলে তাহলে এটা জিয়াদাত আলাল কোরআন হবে কোরআনের উপরে বাড়াবাড়ি হবে অতএব আমরা এটা করব না আমরা যারা হানাফি মজার অনুসারী আমরা ধীরে সুস্থ সালাত আদায় করতে বাধ্য নেই কারণ এটা কোরআনে নাই তখন কত ছোট ছিলাম চিন্তা করুন উনিশশো তেষট্টি সালের দিকে এক পর্যায়ে বলেই ফেলেছিলাম ওস্তাদজিকে উস্তাদি বরিশালে বাড়ি এই উসুল তো হাদিস কাটা কাঁচি দেখছি হাদিস কাটবে কি করে সেই বুদ্ধি করার জন্য এই উসুল বাড়িয়েছেন আপনারা হ্যাঁ বাবা তুমি এত কথা বললে আপনার ঠিকই তো বুখারি মুসলিম হাদিস অগ্রাহ্য করছেন আপনি উসুলে দিয়ে উসুল বাতিল হবে না হাদিস বাতিল হবে ওস্তাদজি কথা বলেন নাই উনি বুঝতে পারছেন ধাক্কাটা কোথায় গেছে উসুল ম্যানমেড থিওরি উসুল বানিয়েছে আমরা কিন্তু হাদিস এসেছে আল্লাহর পক্ষ থেকে তার নবীর মাধ্যমে ওমায়ন্তকানিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহাই ইউহা আমার নবী কোন হাদিস বলতেন না যখন আল্লাহর হুকুম না হতো অর্থাৎ ধীরে ধীরে সালাত আদায় করতে হবে এটা আল্লাহর হুকুমে তিনি বলেছেন আর আপনি বলছেন বাতিল জিয়াদাত আল্লাহ কিতাব কোথায় পেলেন আপনি এগুলা অত এই যে উসুল বানিয়েছেন যে হুজুররা বানিয়েছে ওই হুজুররা হাদিস কাটার জন্য এটা বানিয়েছে ঠিক কবের কথা এখানে গিয়ে কিন্তু একটা বিরাট পার্থক্য হয়ে গেল আজকে যে পাশ্চাত্য জগৎ সালাদকে সিয়ামকে সম্মান করছে কেন এই ধীরে সুস্থে সালাত আদায় করার কারণেই কিন্তু তারা এটাকে গ্রহণ করেছে তাই না আরে ধীরে সুস্থ যদি মুসলমান সালাত আদায় করতো তাদের নিজস্ব বহু রোগ সেরে যেত তাদেরকে ওই মেডিটেশন সেন্টার দেওয়া লাগতো না এ রাজশাহীতে মাঝে মধ্যে হয় উরে বাপ রে সেখানে একেবারে শত শত মানুষ ভর্তি হয়ে যায় কারণ এখন মানুষ অধিকাংশ মানুষই অসুখী টাকা আর কুমির অন্তরের সব শান্তি বলে কিছুই নাই টাকা আছে ব্যাংক ভর্তি করা টাকা টাইলস লাগানো ঘরে বসবাস করে বাথরুমে গিয়ে পাশরি পড়ে যায় এমন চকচকি জায়গা কিন্তু অন্তরে শান্তি নাই ছেলের সঙ্গে বাপের মহব্বত নাই স্ত্রীর সঙ্গে স্বামীর মহব্বত নাই জামাইয়ের সঙ্গে শ্বশুরের মহব্বত নাই মহব্বত হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এই জন্য এরা কোনো জায়গায় ভয় না পেয়ে ধ্যান করার জন্য ওইখানে যায় গোবলগঞ্জ কারাগারে ঢুকলাম সন্ধ্যেবেলা সুবিধার সাহায্যে বলে যাচ্ছে এই সবাই ধ্যান করো বাবা এবার কোন দেশে আসলাম আমি বেলা বেটা সব বসো দর্শক কোরআন শুরু করে দিলাম সুবিধার ঘুরে আবার আসছে দেখা যাচ্ছে দর্শক কোরআন হচ্ছে জানলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলো সে আমি বলছে স্যার খুব ভালো একটু চালান আপনি সুবিধার সেবা দিকে আসেন ও স্যার আমার তো ঢোকার অনুভূতি নেই এখন সকালে আসবো আসলে সকালে তাহলে আপনি জেলারকে নিয়ে আসবেন জেলার ডেপুটি জেলার এবং সুবিধা নিজের আসছে তাহলে এই ধ্যান করা শব্দ অব করেন মুসলমানরা কোনো ধ্যান করে না এরা তসবি করতে এরা আল্লাহর জিকির করে ধ্যান করে না ধ্যান করে হিন্দুরা বোম বোম বোম বোম বোম ভোলাগিরি করে মুসলমানরা ধ্যান করে না তো স্যার কি করবো ব্রিটিশ আমলের কারাবিধি অনুযায়ী ধ্যান করার বিধান আছে রাখেন আপনার ব্রিটিশ ব্রিটিশ পালিয়ে চলে গেছে বহু আগে এখন ব্রিটিশ আসে নাকি স্বাধীন দেশে ব্রিটিশ ব্রিটিশ করে চলে গেল ধ্যানের কেসটা ওখানে খতম হয়ে গেল এই ধ্যান কিন্তু আমরাই করি আমরা সালাতের মধ্যে করি যখন আপনি নিরিবিলি সালাতের মধ্যে থাকেন আপনি আল্লাহকে স্মরণ করেন না আকমি সালাত আলে জিক্রি আমাকে স্মরণ করার জন্যই তোমরা সালাত কায়েম করো আল্লাহ বলেন নাই যখনই আপনি কোনো বড় কিছু হওয়ার চেষ্টা করবেন বড় কিছু করার চেষ্টা করবেন সমাজে আপনাকে অবশ্যই নিজের চরিত্রকে আগে সংশোধন করতে হবে এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক সবার আগে সবচেয়ে বড় চরিত্রবান বলে ঘোষণা করেছেন বলেন নাই আমার নবী বড় বাগ্মী বড় নেতা বড় কমান্ডার ইন চিফ বড় সেনাপতি বড় রাজনীতিবিদ কিচ্ছু বলেন একটা কথা বলে দিই ওয়া ইন্নাকে আলা খোলকিন তুমি সর্বোচ্চ চরিত্রের অধিকারী আজকে মুসলমানের হাতে টাকা দিলে ভয় হয় টাকাটা পাবো কিনা মিথ্যা ভাউচারা দেশ ছেয়ে গেল সরকার কোটি কোটি টাকা দেয় কোনো কাজ নেই অত টাকা সব খরচ হয়ে গেল পুকুর চুরি হচ্ছে কারা মুসলমানরা যারা সালাত আদায় করে অতএব কর্মী ভাইদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যেখানে যতটুকু কাজ করেন আল্লাহর হস্তে আগে নিজের চরিত্র সংশোধন করেন আল্লাহ রসুল বলছেন আমি এসেছি পৃথিবীতে তোমাদেরকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করার জন্য এবং কেয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লায় মানুষের চরিত্র যদি চরিত্র না থাকে চরিত্রতা না থাকে তাহলে ওই দিন আমরা ব্যর্থ হয়ে যাব সালাত আছে সিয়াম আছে টাকা আছে দান আছে খয়রাত আছে সবই আছে চরিত্রতার নাই আপনার চরিত্রতা হারিয়ে গেছে খোলকুন হাসান যেটাকে বলা হয় ওটা নাই তাহলে আপনি কিন্তু সেদিন ব্যর্থ হবেন আমরাও ব্যর্থ হব এই বিষয়ে সুরা হুজরাতের মধ্যে একাধিক ক্রমে কয়েকটি আয়াত এসেছে কোনো নারী কোন নারীকে ঠাট্টা করো না হতে পারে তোমার চাইতে সে উত্তম বলে আতাল ফুসাকুম তোমরা একে অপরের সম্পর্কে চগলখড়ি করো না আজে বাজে কথা বলো না বলে তানা বাজু বিল আল কব বাজে লকব দিয়ে মানুষকে ডেকো না সবচেয়ে বড় গোনা হচ্ছে বড় দুর্নামগ্রস্ত নাম হচ্ছে ফাঁসে কি ইমান আনার পরে একটা লোক ফাঁসে হবে এর চাইতে খারাপ নাম আর নেই অতএব পরবর্তী আজ আসছে ইয়া আমরু ইস্তানেবু কাসির আমানাজ তোমরা মানুষ সম্পর্কে অহেতুক ধারণা থেকে দূরে থাকো কারণ ইন্না বাহদার দান্নে ইসমন কারণ অনেক অনেক ধারণা আছে যেগুলো গোনাহের কারণ হয় বলা তাজা শাশু অন্যের চরিত্রের পিছনে সিদ্ধান্বেষণ করো না ওলা ইয়াক্তা বাদুকুম বাদা তোমরা একে অপরের বিরুদ্ধে গিবোধ করো না সাহাবেকরাম বলেন হে রসুল যে একজন লোক চোর হয় তাকে চোর বলা যাবে না রসুল বলে না চোর হলেও তাকে চোর বলা যাবে না যদি একজন লোক সত্যিকার অর্থ অন্যায় করে থাকে তাহলে তাকে যদি তুমি সেটা বলো তাহলে তুমি গিবোধ করলে তারা অগোচরে আর যদি তুমি সে অন্য কাজ না করে থাকে এরপরে যদি তুমি তাকে সেই নাম করো এটা তোমার পক্ষে অপবাদ হলো বহুতান হলো তোহমত হলো অত এটা করা যাবে না আল্লাহ পাক মুসলমানদেরকে চরিত্রবান করার জন্য এই সমস্ত গুলো সুরে হুজরাতের মধ্যে নিয়ে এসছেন যেগুলো সামাজিক বিধিবিধান হিসাবে আমাদের কাছে তিনি পৌঁছে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এর পরবর্তী আয়তে তিনি এমন এক উদার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন যে সমস্ত বিশ্ব মানবতাকে আপনাকে ভালোবাসতে হবে ইয়া ইন্না খালাকনা মিন আকরামকুমিন্দুল্লাহম হে মানব জাতি শুনে রাখো আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারীর মাধ্যমে আদম হাওয়ার মাধ্যমে ইঙ্গিত বলা হলো সমস্ত দুনিয়ার মানুষ আমার কাছে সেরে বনু আদম কে মুসলমান কে মুসলমান এটা আমাকে দেখার বিষয় নয় সবাইকে আমি আলো দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে মাটি দিয়ে আবহাওয়া দিয়ে লালন পালন করে থাকি আমি রব্বুল আলামিন আমি হিন্দুরও রব মুসলমানের রব খ্রিস্টানের রব সকল মানুষ আমার কাছে সমান কিন্তু ইন্না আকরামকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভেরু এই আয়াতের ব্যাখ্যা নেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন তিনি পরপর তিন দিন ভাষণ দিয়েছিলেন একদিনের ভাষণে তিনি বললেন লা আরবিন আলা আলা আলা বলা কুল্লুকুমিন কুল্লুকুমিন ওখরা ওলা রেখে দিও তোমরা সাদার উপরে কালোর কালোর উপরে সাদার আরবের উপরে অনারবের অনারবের উপরে আরব আরবের কোনোই প্রাধান্য নেই ইল্লা তাকুয়া তাকুয়া ব্যতীত অনুরাতে আসছে তোমরা সবাই বনু আদম আদমের সৃষ্টি আর আদম ছিল মাটির সৃষ্টি মাটির কোনো অহংকার থাকতে পারে না আল্লাহ আল্লাহর ওই কালাম সুরে হুজরাতের ওই আয়াত তেরো নম্বর সামনে রাখেন আর রসুলের জীবনের বিদায়ী ভাষণটা সামনে রাখেন দুটোকে মিললে কি এক হয়ে যাচ্ছে না আমাদের নবী ছিলেন সমস্ত বিশ্ব মানবতার নবী ওমার রেখে গেলেন কোরআন এবং হাদিস সুন্নত নবী এটা না সকল মানুষের জন্য যারা কোরআন হাদিসের দাওয়াতে কোরআন হাদিসের আন্দোলন করে আহলাদিস আন্দোলন বিশ্ব মানবতার মুক্তি আন্দোলন এটা শুধুমাত্র গুটি কয়েক রফাদানি মানুষের জন্য আন্দোলন নয় কোরআন হাদিসের ভিত্তিতে সামগ্রিক জীবন গড়ার শপথ যারা নিয়েছেন যারা বায়াত গ্রহণ করেছেন তাদের জন্য এই চক্ষুটাকে সংকীর্ণ করার কোনোই সুযোগ নাই সকল মানুষের কাছে আপনাকে দাওয়া পৌঁছাতে হবে হিন্দু হোক মুসলমান হোক তকলিদি হোক গায়ের তকলিদি হোক কোনো দেখা দেখি নেই মানুষ যদি তিনি হন তার কাছে অবশ্যই আপনাকে হকের দাওয়া পৌঁছে দিতে হবে যদি পৌঁছে দেন ইনশাল্লাহ দেখবেন এই দাওয়াতের মাধ্যমে তার বিরুদ্ধে হয়তো প্রথম ধাক্কা সৃষ্টি হবে প্রথমে হয়তো উনি খেপে যাবে পরক্ষণে আপনার প্রতি দিন দুর্বল হয়ে যাবেন আজকে সকালেই যার প্রমাণ পেলাম উনি সালাত আদায় করেছেন জানাজার সালাত সশব্দে সুরায় ফাতেহা পড়ে এতেই মুসলিরা এমন খেপা খেপছে যে তাকে মার কাট করে সমাচ্ছুত করার অবস্থা কিন্তু না পরক্ষণেই তারা দুর্বল হয়ে গেছেন এবং তারা সবাই আলহামদুলিল্লাহ আহলে আদিস হয়ে গেছেন আজকে তবলিক ইসলাম তারা হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ কোথায় সে টেকের হাট কোথায় মাদারীপুর সেখান থেকে মানুষ চলে আসছে এখানে শুধু একটা শূন্য তুমি জাহির করেছিলেন সে শূন্যতের ধাক্কায় বাতিল সব পালিয়ে চলে গেছে এমনি করেই হয় শূন্য জাহির করুন গোপন রাখবেন না একটা যদি আমার জানে আল্লাহ রসুল নির্দেশ প্রচার করে দাও পৌঁছে দাও যারা হাজির আছো তারা পৌঁছে দাও পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যখনই পৌঁছানো হবে তখনই তাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে আল্লাহ রসুলের নির্দেশ ফলো করার জন্য ওয়াইন কুন্তুম সালাসাতুন ফি ফালাতিন ফালিউমিরু আলহি মাহাদাহম যে তিনজনও তোমরা একটা জঙ্গলে বসবাস করো তাহলে একজনকে সেখানে আমির বানাও রসুলের হাদিস সামনে মজুদ আছে এজন্য আমাদের গঠনতন্ত্র বলে দিয়েছি যেখানে তিনজন হারেজ থাকবেন অবশ্যই তাকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে আপনাদেরকেও এই নসিহাত করব দয়া করে আপনারা হাদিসগুলো ফলো করার চেষ্টা করবেন যেখানেই থাকুন একই লক্ষ্যে একই কোনো পদ্ধতিতে ঐক্যবদ্ধ হন ঐক্যটাই বড় শক্তি মনে রাখবেন সংগঠন নাই খালি বক্তৃতা আছে লেখনী আছে আপনাকে কেউই ভয় করবে না কিন্তু বক্তব্য নাই লেখনীও নাই সংগঠন আছে আপনাকে দেখে রাষ্ট্র পর্যন্ত কাঁপবে আপনাকে খাতির করতে সবাই বাধ্য হবে তাই সুসংগঠিত সুসংবদ্ধ জামাতবদ্ধ জাতি হিসাবে সুশৃঙ্খল নাগরিক হিসাবে এবং শান্তিময় নাগরিক হিসাবে আমরা এই বাংলাদেশে বসবাস করব আমরা সামাজিক বিশৃঙ্খলা করব না সমাজে কোনো রকম অশান্তি সৃষ্টি করব না আমরা সমাজে বেআইনি কোনো কাজ করব না আমরা আল্লাহ পাকের বিধান মেরে জীবন পরিচালনা করব। এটাই হোক আমাদের সবার শপথ আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছিলেন তুমি সর্বোত্তম চরিত্রের উপরে আছো আমরাও সর্বোত্তম চরিত্রের অধিকারী হব ইনশাল্লাহ তাহলেই এই জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি বর্ষণ হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের বা টিকে থাকার এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন اقول قولی حاضہ استف العلی ولکم الصارِ مسلمین